ইবনু উমর রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন কয়েকজন সহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে ইবনু সাইয়াদের নিকট যান তারা তাকে বানি মাগালার টিলার উপর ছেলেপেলেদের সঙ্গে খেলাধুলা করতে দেখতে পান আর এ সময় ইবনু সাইয়াদ বালিগ হবার নিকটবর্তী হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আগমন সে কিছু টের না পেতেই নবী সাল্লাহ সাল্লাম তার পিঠে হাত দিয়ে মৃদু আঘাত করলেন অতপর নাবি সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর প্রেরিত রাসুল তখন ইবনু সাইয়াদ তার প্রতি তাকিয়ে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মি লোকদের রসুল ইবনু সাইয়াদ নবী সাল্লাহ সাল্লামকে বলল আপনি কি এ সাক্ষ্য দেন যে আমি আল্লাহ রসুল নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি আল্লাহ তালা ও তার সকল রাসুলের প্রতি ইমান এনেছি নাবী সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি কি দেখো ইবনু সাইয়াদ বলল আমার নিকট সত্য মিথ্যা খবর সবই আসে নবী সাল্লাহ সাল্লাম বললেন আসল অবস্থা তোমার কাছে সত্য মিথ্যা মিশিয়ে আছে নবী সাল্লাহ সাল্লাম আরও বললেন আচ্ছা আমি আমার অন্তরে তোমার জন্য কিছু গোপন কথা রেখেছি ইবনু সাইয়াদ বলল তা হচ্ছে ধোয়া নবী সাল্লাহ সাল্লাম বললেন আরে থামো তুমি তোমার সীমার বাইরে যেতে পারো না উমর রাজিল্লাহ তাল্লাহ্ন বলে উঠলেন হে আল্লাহ রসুল আমাকে হুকুম দিন আমি তার গর্দান উড়িয়ে দিই নবী সাল্লাহ সাল্লাম বললেন যদি সে প্রকৃত দজ্জাল হয় তবে তুমি তাকে কাবু করতে পারবে না যদি সে দজ্জাল না হয় তবে তাকে হত্যা করে তোমার কোনো লাভ নেই